الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ومحترم حضرات مربيان كرام দিগার মুসল্লানে আজম বিভিন্ন স্থান থেকে আগত কোরআন প্রিয় রাসুল প্রিয় মমিন মোয়াহিদ ভাইয়েরা আল্লাহ সুবহান আর মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ রমজান অতি নিকটে আল্লাহর রসুল সাল আলী ওসাল্লাম রমজান এলে এবাদতের সংখ্যা বাড়িয়ে দিতেন সাবান মাস থেকে কোমর বেঁধে প্রস্তুতি নিতেন হাদিসে যেটা বলা আছে সাদ্দা মিজারাহু লুঙ্গি বেঁধে নিতেন আমাদের বাংলায় যেমন গ্রামগঞ্জে বলে গামছা বেঁধে নিয়েছে কোমরে এরকম ভাবে সাদ্দা মিজারহু আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম কোমর বেঁধে এবাদত করার জন্য তৈরি হতেন মানে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতেন আমরাও সেই প্রস্তুতির জন্য এখন থেকে আলোচনা করছি যে বিষয়টা গত জুমাতে আলোচনা হচ্ছিল ইসলামের মূল বিষয় আমরা দীর্ঘ আলোচনা পেশ করেছিলাম যে কোরআনের আয়াত থেকে নবী রাসুলদের আগমনের পূর্বেও মানুষ আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেছে বর্তমান যুগের ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আল্লাহকে স্বীকার করে এমনকি ইবলিস শয়তান পর্যন্ত আল্লাহ আছে কথা বিশ্বাস করে খ্রিস্টানরা নিজেদেরকে আল্লাহর নাতিপুতি দাবি করে এ বিষয়গুলো দালিল ভিত্তিক আলোচনা হয়েছে পূর্বের জুমাতে এবং আগে অনেক জুমাতে আলোচনা হয়েছে এরপরে আলোচনা হচ্ছিল যে তাহলে ইসলামের সাথে অন্য অন্য ধর্মের সঙ্গে পার্থক্য কোন কোন জিনিসে তার মধ্যে প্রথম নাম্বার বিষয়ে আলোচনা হচ্ছিল আল্লাহ রাসুল সাল আলিয়াল্লাম সাফা পাহাড় থেকে যেটা স্পষ্ট করে দিয়েছিলেন নবুয়াত প্রাপ্তির পরে তিন বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত পেশ করছিলেন এরপরে যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো ফাসদা বিমা তুমার আপনার প্রতি যা আদেশ হয়েছে আপনি যা আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে বলুন স্পষ্ট করে ঘোষণা করুন আরো আয়াত নাজিল হল আংদের আশি রতাকাল আপনি আপনার নিকট আত্মীয়দেরকে নিকটের লোকজনদেরকে সাবধান করুন আল্লাহ রাসুল সাল সাল্লাম তখন সাফা পাহাড়ে গিয়ে উঠলেন ভোরবেলা আরবের নিয়ম ছিল এটা কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে হলে ঘোষণা করতে হলে সাবধান করতে হলে শত্রু সেনাদের থেকে সতর্ক করতে হলে এটাই তাদের ছিল মাধ্যম পাহাড়ে গিয়ে উঠত এলান করত আল্লাহর রাসুল সাল্লাম সে নিয়ম অনুযায়ী পাহাড়ে গিয়ে ঘোষণা করলেন ইয়া আল কোরাইশ ইয়া বনু ফেহর ইয়া বনু হাসেম ইয়া বনি মুতালিব এরকম বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকলেন সব নেতারা জড়ো হয়ে গেল কারণ এক তো সকালবেলার আওয়াজ দ্বিতীয় সেই আওয়াজটা কোনো সাধারণ লোকের নয় সেই যুবকের যেই যুবক কখনো মিথ্যা বলে না সেই যুবকের যেই যুবক বিশ্বস্ত সংগঠক যেই যুবক সমস্ত অন্যার বিরুদ্ধে লড়াই করে এমন এক যুবকের কণ্ঠের আওয়াজ সে তো আল আমিন মোহাম্মদ সাল্লাম জড়ো হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাম বললেন ওহে মক্কার নেতারা আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী যেই কোনো মুহূর্তে হামলা করতে পারে প্রস্তুত হয়ে আছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে আরবের লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব কারণ মা চারুবনা আমরা তোমাকে সত্যবাদী রূপী পেয়েছি কখনো মিথ্যা তোমার থেকে শুনি নাই আল্লাহ রসুল সাল্লাম আবার বললেন ওহে কোরাইশের নেতারা আমি তোমাদেরকে একটা কথার দিকে আহ্বান জানাচ্ছি যে এই কথাটা না মানলে পরে বিশ্বাস করলে পরে তামলেকু না বিহাল আরব গোটা আরবের তোমরা মালিক বনে যাবে অনারব বিশ্ব আজম অনারব বিশ্ব তোমাদের অধীনস্থ হয়ে যাবে তোমাদের ধর্ম গ্রহণ করবে আবিল জিজিয়া আর যারা তোমাদের ধর্ম গ্রহণ করবে না তারা তোমাদের অধীনস্থ হয়ে থাকবে জিজিয়া কর দিয়ে থাকবে একটা কথা তোমাদেরকে মানতে হবে আল্লাহ রাসুল সাল্লাম যখন এ কথা বললেন আরবরা খুশি হলো নেতারা খুশি হলো আমি বলে থাকি নেতারা নেতৃত্ব পেলে সব মানতে পারে নেতাদেরকে যদি নেতৃত্ব দিতে পারেন তারপরে আপনি ইচ্ছে করলে বাথরুম সাফ করে দিতে পারবেন নেতারা সব তৈরি হয়ে গেল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সে একটা কথা শোনো ইয়া আইয়ুহান্নাস বলো লা ইলাহা ইল্লাল্লাহ হে লোক সকল গোটা দুনিয়ার লোকদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে শুধু ওই ওই কয়জনকে না আল্লাহ রসুল শব্দ ব্যবহার করেছেন ইয়া ইউহান্নাস ওহে দুনিয়ার লোকেরা মানব জাতি আমি তোমাদেরকে যে একটা কথার আহ্বান জানাচ্ছি সেটা কোনো নতুন কথা নয় আমার মন গড়া কথা নয় আল্লাহর পক্ষ থেকে যেই দাওয়াত সব নবীরা দিয়েছেন আমি তোমাদেরকে সেই দিকে আহ্বান করছি বলো তোমরা আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই তুফলে হন তাহলে তোমরা সফল হয়ে যাবে ব্যাখ্যাও দিলেন তাবুদুন আল্লাহ ওয়াহদা এর মানে হচ্ছে লা ইলাহা সব ইলাহগুলো বাদ সব ইলাহাবাদ আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করো আনুগত্য করো যাদের কথা মেনে চলো সবগুলো বর্জন করতে হবে এক আল্লাহর ইবাদত করতে হবে আনুগত্য করতে হবে এইটা যখন বলল আবুল হাবরা তখন ভালো করেই বুঝলো আবুল হাবরা ভালো করেই বুঝলো এই কথার মানে হচ্ছে আমাদের সব দেবদেবীদেরকে বর্জন করতে হবে আমাদের সব পীর বুজুর্গদেরকে বর্জন করতে হবে যত গায়রুল্লাহ সব উৎখাত করে আমাদের সব মূর্তিকে বর্জন করতে হবে আমাদের মন গড় আইন কানুন বাতিল করতে হবে সব কিছু বুঝে শুনি তারা প্রতিবাদ করল কোরআনের সুরায় সৎ পাঁচ নম্বর আয়াত আটত্রিশ নম্বর সুরার পাঁচ নম্বর আয়াত তুফার রাজে উত্তর দিয়েছিল কোরআন বলছে আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা এর আগে আরো একটু বলেছিল কোরআন ওটা উল্লেখ করা তা ইতিহাসে কিতাবে আছে তাব্বানলাকা তোমার ধ্বংস হোক তাব্বানলাকা সায়ের আলিয়ম তোমার গোটা জীবন ধ্বংস হোক আলিহাদা আতানা তুমি আমাদেরকে এজন্য জমা করেছ বোঝা গেল এই ওয়াহদানিয়াতের কথা বললি সমস্যা এমনি কোনো সমস্যা নাই আল্লাহর দাওয়াত দিলে কোনো সমস্যা নাই ওয়াহদানিয়ত এক আল্লাহর আনুগত্য এক আল্লাহর এবাদত এই দিকে দাওয়াত দিলে সমস্যা হবে তারা বলল তাব্বান লেখা আলিয়ম তোমার গোটা জীবন ধ্বংস হোক তাকে বলা হচ্ছে এই যে লোকটা মিনিট খানেক আগে যে লোকটা তাদের প্রিয় লোক ছিল তাকে বলা হচ্ছে তাকে মারতে উদ্যত হলো আবুল আহাব বলল আজাল আল আলেহাতা ইলাহ ওয়াহিদা আলেহা ইলাহুন শব্দের বহু বচন আমার কিছু বন্ধুরা আছে যারা আমার এই ক্যাসেট গুলো ভুল ধরার জন্য শুনে তারা বলে দেখেন উনি বলছেন আল্লাহ আলেহা এটা নাকি আল্লাহর বহু বচন কোরআনে পরিষ্কার বলা আছে ইলাহান শব্দের অর্থ বহু বচন হচ্ছে আলিহা ইলাহন শব্দের বহু বচন কি তার মানে তারা বলতে চায় আজাল আল আলিহাতা ইলাহা ভুল ধরার চেষ্টা করো না শুদ্ধটাকে বুঝার চেষ্টা করো তোমার কবরে আমি যাব না আমার কবরে তুমি যাইবে না অমা উরিদুল্লাহ তোমার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই আমি কাউকে খেপাবার জন্য ওয়াজ করি না আল্লাহর কথম আল্লাহর কথম নিজের কোনো মতলব সিদ্ধির জন্য নয় মানুষকে হকের কথা বলার জন্য বলছি যারা ভুল ধরো তোমাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই যদি শত্রুতা থেকে থাকে আল্লাহর জন্য কার জন্য কোরআনে পরিষ্কার বলেছে আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা সূরায়ে সাদ 38 নম্বর সূরার 5 নম্বর আয়াত কাফেররা যে উত্তর দিয়েছিল আজালা আল আলিহাতা আলিহা ইলাহুন শব্দের বহু বচন এটা এই আয়াতের মধ্যেই আছে আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা কি সমস্ত ইলাহাদেরকে সমস্ত আলেহাদেরকে এক ইলাহ বানালো মানে সব বাতিল আল্লাহদেরকে ওদের ভাষায় যে আল্লাহ ছিল সবগুলোকে এক বানিয়ে ফেললো আমরা তিনশো ষাট মূর্তি তারপরে আমাদের আরো দেব দেবী লাত উজ্জা মানাত কত কিছু আবাদত করি পীর বুজুর্গ আরে বলে এক আল্লাহ সবকিছু করবে এটাই ছিল তাদের আশ্চর্য হওয়ার বিষয় বোঝা গেল ইসলামের মূল বক্তব্য এটাই হেই এটার নাম কি এক কেন্দ্রিক এখানে লাই রাহার দুইটা অংশ কয়টা অংশ আমি সেইটা একটু পরে আলোচনা করব এই যে এক কেন্দ্রিক সবকিছু করা এর নাম তাও তাওহিদের নাম কি এটা কোন ইসলামের পরিভাষা বলছি না আমি বোঝাবার জন্য বলছি তাও হেদ এইটাই ছিল সব নবীদের দাওয়াত এটাই ছিল এটা আমার দাবি প্রমাণ করবো এখন আয়াত পড়ুন এক নাম্বার সুরা আম্বিয়া একুশ নম্বর সুরার পঁচিশ নম্বর হাতে বলা আছে আমা আরসালনা মিন কাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন আমা আরসালনা মিন কাবলিকা মির রাসূল আপনার প্রতি আমি কোন রাসূলকে অন্য কোন দায়িত্ব দিয়ে পাঠাই নাই আমা আরসালনা পাঠাই নাই কোন রাসূলকে নবীকে ইল্লা নূহি ইলাইহি তবে তাদেরকে একমাত্র শুধুমাত্র এই ওহি করেছি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া আর কোন ইলাহ নাই আমি ছাড়া আর কোন ইলাহ নেই ফাবুদুনি সুতরাং তোমরা এক আমার এবাদত করো বোঝা গেল সব নবীর দাওয়াত ছিল কি এক ইলাহের আনুগত্য এবাদত করার দাওয়াত কিসের দাওয়াত এক আল্লাহর এবাদতের দাওয়াত এটা পাইলাম একটা আয়ত পরিষ্কার এরকম আরো আয়াত আছে সুরায় বাকারার একশো তেষট্টি নামাজ বলা আছে وإلهكم إله واحد لا إله إلا তোমাদের ইলাহ বা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন তোমাদের ইলা একমাত্র ইলাহ শুধুমাত্র ইলা একজন আর একাতে বলা হচ্ছে ওয়াকাল আল্লাহু লা ইলাহাই ইলাহাইন ইসনাইন সূরা নাহলের 51 নম্বর আয়াত ওয়াকাল আল্লাহু আল্লাহ বলছেন এটা আমি বলছি না কোরআনে আছে যে আল্লাহ বলছেন তো আল্লাহ তারা কথা কেন বলেন আল্লাহ বলছেন মানে নিজের শান নিজের মর্যাদা ঘোষণা করছেন যেটা যেন তেন লোকের কথা নয় দুনিয়ার যেমন প্রধানমন্ত্রী বলছি এরকম আল্লাহ তালা বলছেন ওকাল আল্লাহ আল্লাহ বলছেন বানাইও না গ্রহণ করো না ইলা হাইন ইসনাইনে দুই আল্লাহ তোমরা বানাইবে না ইন্নামা হুয়া ইলাহ ওয়াহিদ নিশ্চয়ই তোমাদের আল্লাহ একজন ফাইয়া ইয়াফার হাবুন সুতরাং আমারই তোমরা ইবাদত করো সূরা কুল হুয়াল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহ এক একক আসসামাদ তিনি সব কিছুর থেকে মুখাপেক্ষি কারো দিকে মুখাপেক্ষি নন সকলে তার দিকে মুখাপেক্ষি আসমাদ লাম ইয়ালিদ তিনি কারো থেকে কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইউলাদ কারো থেকে জন্ম নেন নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য সমকক্ষ কেউ নাই আহাদ এটা তিনি ঘোষণা করলেন এটা সব নবীদের দাওয়াত ছিল যেমন একটা আয়াত থেকে দেখালাম কোরআনের আরো আয়াত আছে হাজরতে নুহ আলাইসালাম যে দাওয়াত দিয়েছিলেন তাও ছিল এরকম সুরায় আরাফ সাত নাম্বার সুরার উনষাট নাম্বার আল্লাহ তারা বলছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আমি নুহুকে তার কওমের কাছে পাঠিয়েছি তার জাতির কাছে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি ফাকালা তিনি দাওয়াত দিলেন ইয়া কওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হে আমার কওম ও হে আমার জাতি ও বুদুল্লাহ তোমরা এক আল্লাহর ইবাদত করবে মালাকুম মিন ইলাহিন গায়রুহু তোমাদের আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই নূহ আলাইহিস সালামের দাওয়াত উত্তর কি আসে তা আমরা পরে আসবো একটু আমি দেখাচ্ছি এখন সব নবীর দাওয়াত এটা ছিল হুদ আলাইহিস সালাম আরেকজন নবী তিনি তার কমকে দাওয়াত দিলেন সুরা আরাফ সাত নাম্বার সুরা পঁয়ষট্টি নাম্বার আজ আছে আদিন আদ জাতির কাছে আদ একটা জাতি আমি তাদের কাছে পাঠালাম হুদান তাদের জাতীয় ভাই হুদকে তিনিও তার জাতিকে দাওয়াত দিলেন আমার কম তোমরা আল্লাহর এবাদত করো এক আল্লাহর অনুগত্য করো মালাকুমিন ইলাহিন গাইরুহু তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই তিনি ছাড়া তোমাদের কোনো মাহবুদ নেই আনুগত্য পাওয়ার কেউ নেই মা এটা তিনি বললেন তার কমকে এমনি ভাবে সালেহ আলাইসালাম আরেকজন নবী তিনিও বললেন তার কমকে সুরে আরাফ তেহাত্তর নম্বর আয়াত ওয়াইলা সামুদ আখাহুম আসালেহা কমে সামুদের কাছে পাঠালাম তাদের ভাই সালেহকে তিনিও তার কমকে দাওয়াত দিলেন হে আমার কম তোমাদের জন্য এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই আর কোন ইলাহ নেই এরপর আসুন ইব্রাহিম আলাইহিসালাম আর একজন নবী এবং রসুল তিনিও তার কমকে কি দাওয়াত দিয়েছিলেন ওই ওহিদের দাওয়াত পেশ করেছিলেন সুরায় মারিয়াম উনিশ নম্বর সুরার একচল্লিশ নম্বর বলা হয়েছে واذكر في الكتاب إبراهيم إنه كان صادقا صديقا نبيا ইব্রাহিমের কথা স্মরণ করো তিনি একজন সিদ্দিক নবী ছিলেন إذ قال لأبيه يا أبت ما, لا ما لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا ও আমাদের আমার পিতা ও আমার কম তোমরা কেন পূজা করছো এমন এক জিনিসের যা শুনে না দেখে না এবং তোমাদের কোনো উপকার করতে পারে না আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি কার বাল রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাযী ফাতারাহুন্না ইব্রাহিম আলাহ সালাম দাওয়াত দিলেন তৌহিদের দাওয়াত সোহাইব আলাহ সালাম আর একজন নবী তিনিও দাওয়াত দিলেন তার কমকে সুরে আরাফের পঁচাশি নম্বর আজ আসছে মাদিয়ানবাসীদের কাছে পাঠালাম তাদের ভাই আসা সোয়াইবকে তিনি তার জাতিকে দাওয়াত দিলেন হে আমার জাতি মালাকুমিন ইলাহিন তোমাদের কোন আল্লাহ নেই এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এমনি ভাবে ইউসুফ আলাইহিসালাম তিনিও দাওয়াত দিলেন জেলখানায় বসে ইয়া আমিল্লাহুল ও আমার দুই সাথী জেলখানার বন্ধুরা শোনো বহু বহু রব বহু আল্লাহ বহু রব এইগুলো ভালো নাকি আমিল্লাহুল ওয়াহিদুল কাহার নাকি এক আল্লাহ ভালো তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের এবাদত করছো এগুলো শুধুমাত্র নাম সর্বস্ব কিছু নাম তোমরা নির্ধারণ করে দিয়েছে এছাড়া কিছুই না ইয়াকুব আলাইহিস সালাম আরেকজন নবী তিনিও তার নসিহাত করছেন দাওয়াত দিচ্ছেন আমকুংতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুব আল মাউত ইদ ক্বালা লি মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা এক ইলাহের দাওয়াত দিলেন সূরা বাকারার 133 নম্বর আয়াত ঈসা আলাইহিস সালাম আরেকজন নবী তিনিও দাওয়াত দিলেন সূরা মারিয়াম 19 নম্বর সূরার 36 নম্বর বলা হচ্ছে ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদুহু হাদা সিরাতুম মুস্তাকিম সব নবীদের দাওয়াত ছিল কিসের দাওয়াত তাওহীদের দাওয়াত পাওয়া গেছে এবারে আরো আয়াত নেন কোরআনের পরিষ্কার আয়াত আছে ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত ছিল সব নবীদের এবারে বলবেন লা ইলাহার অর্থ কি এইখানে আসলে আরো পরিষ্কার হবেন লাইলাহার দুইটা অংশ কয়টা অংশ এটা খুব ভালো করে করতে হবে আমি বলেছি ইসলামের বেনা ছিল কয়টা পাঁচটা ইমান অর্থাৎ দুই শাহাদা শাহাদা তো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এই শাহাদাত দেওয়া সাক্ষী দেওয়া মনে প্রাণে বিশ্বাস করে আর একটা হলো নামাজ রোজা হজ জাকাতের চারটে কয়টা ছিল এই চারটে হলো এই মোট পাঁচটা পাঁচটা হলো ইসলামের বেনা কিসের বেনা এই পাঁচটার মূল বেনা ছিল কোনটা ইমান কোনটা আমি এটা বলেছিলাম যে যেরকম ভাবে এক লক্ষ শূন্যের কোনো মূল্য নাই শূন্য শূন্য লেখেন কোনো মূল্য নাই একটা এক লেখলে তারপরে একটা এক শূন্য দিলে দশ হয় দুই শূন্য দিলে বিশ হয় তিন শূন্য দিলে দুই শূন্য দিলে একশো হয় তিন শূন্য দিলে হাজার হয়ে যায় এরকম যত শূন্য বাড়বে অত মূল্য বৃদ্ধি পাবে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাহ লাইলাহার মধ্যে এই এক হচ্ছে লাইলা কোনটা তাও এটার নাম কি এক এই এক লাগান তারপরে নামাজ ওজা হজ জাগাত সব পরিষ্কার থাকবে সব হবে এবারে এক কেন্দ্রিক হবে লাইলাহার মধ্যে কয়টা অংশ লাইলাহা একটা অংশ ইল্লাল্লাহর এক অংশ আজকের আলোচনা মূলত এখান থেকে শুরু কারণ এ পর্যন্ত গত আলোচনায় গেছিল লাইলাহার দুইটা অংশ একটা হলো লাইলাহা বর্জন ইল্লাহ গ্রহণ এটাই হচ্ছে তাও হেদের দুই রকম কয় রকম সব গায়রুল্লাহ বর্জন এক আল্লাহকে গ্রহণ এটা তাওহিদের দুই রোকন মনে থাকবে তাওহিদের রোকন কয়টা কি কি এক নম্বর লাইলাহা বিশ্বাবরা বলে নফি ইসবাতের জিকির কিসের নফি তা তো বোঝো নাই নফি মানে লাইলাহা যত বাতিল গুলো আছে সবগুলোকে বর্জন করো ইল্লাল্লাহ এরপর আল্লাহকে গ্রহণ করো বর্জন না করে গ্রহণ করলে হবে আপনি একটা পুরাতন বিল্ডিং রং করবেন আপনি আগে পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করবেন সেটা স্থায়ী হবে আর যদি পুরাতন রঙের উপরে রং করেন কোনো কাজে লাগবে কয়েকদিন পর নষ্ট হয়ে যাবে ঠিক তেমনি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 করা যদি মজবুত না হয় তাহলে এটা ঘুরবে ছিঁড়ে পড়ে যাবে আল্লাহ বলছেন সে ধরলো ইস্তাম শাখা শক্তভাবে ধরলো থাকা নর্মাল ধরা কিন্তু ইস্তাম শাখা শক্তভাবে ধরতে হবে আর ওটাও শক্ত হতে হবে আল্লাহ তারা বলছেন ফকাদ ইস্তাম শাখা শক্তভাবে ধরেছে বিল ওরওয়াতিল মুস্কা মজবুত হাতলকে যা আর ছিড়বে না কয়টা রশি ধরতে হবে কয়টা হাতল একটা কয়টা না হাজার ধরা যাবে আল্লাহ বলছেন এটা যে করবে এটা আগে কুফুর করবে এরপরে আল্লাহর পর ইমান আনবে এক আল্লাহকে ধরবে এই ব্যক্তি মজবুত রশ্মি ধরলো যা ছিড়বে না এটাই সুরায় নাহালের ছত্রিশটার মধ্যে বলা হয়েছে আমি সব নবীদের কাছে সব উম্মতের কাছে সব জাতির কাছে সকল সম্প্রদায়ের কাছে রাসুল প্রেরণ করেছি কি দাওয়াত নিয়ে আনে আবুদুল্লাহ অজতানিবুত তাগুত আনে আবুদুল্লাহ এক আল্লাহর এবাদত করো অজতানিবুত আগুত আর সব তাগুতকে বর্জন করো সব তাগুত কি করো তাহলে বুঝে গেল সেইদের কয় রকম কি কি কুফুর বিত্তাবুত ইমান বিল্লা বলেন কি কি ইমান বিল্লা আরো ধরে বলেন দুইটা রকম কি কি কুফুর বিত্ত ইমান বিল্লা আগে খালি করা লাইলা মানে খালি করা তারপরে ভরা লাইলাহা সব গায়রুল্লাহ থেকে খালি করতে হবে এই গুলোকে বর্জন করতে হবে সেই গুলো কারা এই তাগুত বহুমুখী তাগুত আছে আমাদের পিসাবরাও স্বীকার করেছেন আমার সামনে একটা বই আছে এই বইতে প্রথমে একেবারে ভূমিকায় একজন লিখেছেন যে আমি পড়তেছি আমার প্রিয় বন্ধুগণ জানিয়া রাখিবেন দুদকের আদাবের পথ বন্ধ করিয়া বেহেস্তে যাইবার জন্য কেতাবে একশো ছাব্বিশ তরিকা বয়ান করিয়াছে তার মধ্যে তিস্তিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট এই তরিকার প্রথম সবকখানা লিখিয়া এজাদত দিলাম উনি এজাদত দিলেন পড়ার যা আপনারা পড়তে পারবেন এজা তারপর যা দিছে এত দিছে তাহলে একশো ছাব্বিশ তরিকা কয় তরিকা অমুসলমান জাতি এই একশো ছাব্বিশ তরিকা আল্লাহ তালার দেওয়া আল্লাহ নবীর আনা না শয়তানের দেওয়া পরিষ্কার বুঝতে হবে একশো ছাব্বিশ তরিকা কোরআন শরীফে কোন আয়াতে প্রমাণ করা যাবে কোন হাদিসে আছে এই বইটা কোনো ভণ্ডবীরের লেখা বই নয় আমি আগেই বলেছি ইসলাম উদ্দেশ্য আজকে যদি এই পীরের কোন মুরিদ থেকে তাকে তবা করো মুসলমান এটা কোনো ভণ্ড পীরের না যাদেরকে হৎকারী পীর মনে করা হয় চরমনাই পীর সাহেবের বই বেদে মারেফাত এর মধ্যে আরো অনেক কাহিনী আছে আমি আগে দেখাইছি সব দেখানো সম্ভব না এই পীরের বইয়ের ভূমিকায় লেখা আছে যে মোট তরিকা হচ্ছে এক কিতাবে আছে কিতাবে এইটা শুনলে মানুষ কি মনে করে কোন কিতাবে আছে কোন কিতাবের নাম লেখা আছে পরে চ্যালেঞ্জ করলে পরিষ্কার লেখা আছে কিতাবে আছে একশো ছাব্বিশ তরিকা সেই কিতাবটা কোন কিতাব কোরআন শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবুদৌদ শরীফ নাসাই শরীফ এমনি মাদু শরীফ এমনি কাসির রুহুল মানি রুহুল বয়ান কোন তাস কুর্তুবি কোন তাফসির থেকে এনেছেন কোন হাদিস থেকে এনেছেন এনেছেন ঠিকই কিতাব থেকে শয়তানের কিতাব থেকে এমনি আরবির কিতাব থেকে অথবা কোন শয়তানের কিতাবের মধ্যে পাওয়া গেছে গুলো একশো ছাব্বিশ তরিকা এটা খালি এই বইতে না এটা সব বইতে রাখা আছে এই আরেক কিতাব ওনার আরেক কিতাব মামাদের সাটিয়া সব ওনাদের ছাপা বই এগুলো নতুন করে ছাপা আছে আলে সাহেব প্রকাশনী বাংলা বাজারে যান ওখানে পাবেন ঠিকানা সব দেওয়া আছে ওইখান থেকে পাওয়া যাবে এই যে মাহমুদ পাবলিকেশন আটত্রিশ বাই তিন বাংলা বাজার ঢাকা ফোন নাম্বার দেওয়া আছে আলে সাহ প্রকাশনী ইসলামী টাওয়ার বাংলাদেশ বাংলা বাজার ঢাকা একশো এগারো বাই এক বাংলা বাজার ঢাকা এখান থেকে চেপেছে এটা ওনাদের দরবারের বই এগুলো সব সেইখানে আরেক জায়গায় লিখেছে এই বইতে লেখা আছে এখানেও লেখছে লালকাল জাগ দেওয়া আছে এখানে বলা আছে জেনে রাখবেন আগে বয়ান করে আসছে এমনি ভাবে তরিকা তো অনেকগুলো আছে মোট একশত ছাব্বিশ তরিকা এর লিখেছেন মালান আব্দুল গঙ্গুই সাহেব তা মোট একশত ছাব্বিশ তরিকার মোলাক্ষাস হইতেছে ওই তরিকা যার উপরে তোমরা আছো নসিহাত দিচ্ছে তোমরা যে তরিকা আছো এটা হক তরিকা এটা সবচেয়ে ভালো মোলাক্ষাস আর যে তরিকায় তোমরা সবক নিচ্ছ আমরা ছোট বয়সে ইঞ্জেকশন দেখি নাই এখন সব জায়গায় ইঞ্জেকশন দেখা যায় বিভিন্ন ঔষধ এর মোলাক্ষাত ইঞ্জেকশন তার সারাংশ বের করে ডাক্তারগণ এই ইঞ্জেকশন তৈরি করেছেন মনে রাখো এরূপ ভাবে ভাই সৃষ্টিয়া সাবেরিয়া তরিকা একশত ছাব্বিশ তরিকাকে ছোট করে মুলাক্ষাত বা সার একশত ছাব্বিশ তরিকাকে ছোট করে মাসায়কগণ এক তরিকা দিয়েছেন এই তরিকার জিকির অল্প কিন্তু তার পেঁয়াজ বড় বেশি পেঁয়াজ আর কি এক রসুন পেঁয়াজ খুব বেশি এমন তেজ যে অল্প দিন এই জিকির করলে তোমার অন্তরে আল্লাহর মারেফাতের নূর পয়দা হয়ে যাবে এবারে এই বইগুলো দেখলাম পীরের বইগুলো আসুন কোরআনকে জিজ্ঞেস করি কোরআন তোমার তরিকা কয়টা আল্লাহ রাসুল সাল্লাম সাহাবিদেরকে বলেছেন মান ওয়ামান আবা ওয়ামান ওয়ামান আবা ফাদাখালান নার আবা ইয়া রাসূলুল্লাহ যারা আমার ইতাআত করলো তারা জান্নাতি আর যারা অস্বীকার করলো তারা সব জাহান্নামি তরিকা কয়টা সোজা তরিকা একটা আল্লাহ রসুল ইত্তেবা করা কার তরিকা ইত্তেবা করা এবারে কোরআনকে জিজ্ঞেস করি কোরআন কয় তরিকা দিয়েছে আল্লাহ সুবাহ কোরআন দিয়েছেন আমাদের জন্য একটা গাইড বুক আকারে এখানে তরিকা দিয়েছেন সেই তরিকা আল্লাহ তালা বলছেন রাস্তায় একটা রাস্তা কয়টা কোরআন বলছে এ হচ্ছে আমার রাস্তা যা সরল সঠিক রাস্তা সোজা রাস্তা তোমরা এই রাস্তার অনুসরণ করো আর তোমরা ওই যে অনেক রাস্তা একশো ছাব্বিশ তরিকা এক হাজার তরিকা চিস্তিয়া নকশাবন্দিয়া মোজাদুদ্দি আলবেসানিয়া সুলতানিয়া কদমিয়া হাজার তরিকা তিজানিয়া রহমানিয়া অনেক তরিকা আছে এই সব তরিকা বর্জন করো তোমরা অনেক রাস্তা অনুসরণ করো না তাহলে তোমাদেরকে রাস্তা থেকে সরিয়ে ফেলবে আল্লাহ এই তোমাদেরকে ওসিয়াত করছেন লাল্লাকুম যাতে শর্টকাট তোমরা বেহেশতে দিতে পারো তাহলে মানে শর্টকাটে বেস্ট দেওয়ার রাস্তা কয়টা একটা আল্লাহর রাস্তা যেটা সুরা নাম একশত তেপ্পান্ন নম্বর আয়াত তারপরে আরেকটা আয়াত সুরা নাহালের নয় নম্বর আয়াত সেখানে বলা আছে ওয়ার আল্লাহ সাবিল ওয়ার আল্লাহ সাবিল ওয়ামিনহা জাহের আল্লাহর রাস্তা সোজা আল্লাহর দায়িত্ব হচ্ছে সেই সোজা রাস্তা দেখাইয়ে দেওয়া অমিনহা জায়ের আর জেনে রাখো অনেক রাস্তা কিন্তু বাঁকা আছে বক্র রাস্তা আছে অনেক রাস্তা বক্র অমিনহা জায়ের বাঁকা রাস্তা অনেক আছে এবং হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাম এটা দাগ দিয়ে বুঝালেন একটা সোজা দাগ দিলেন তারপরে ডানে দাগ বামে দাগ এরপরে মাঝখানে দাগ দিয়ে বল দাগে হাত রেখে বললেন দা সাবিলুল্লাহ এটা হচ্ছে আল্লাহর রাস্তা ওহাদি সুবুল আর এই যে ডান দিকে বাম দিকে অনেক রাস্তা এই সুবুল সুবুল শায়াতিন বেশ কাদের বাবুল এতেসাম বিল কিতাব আছে এই যে বাঁকা বাঁকা অনেক রাস্তা এই সবগুলো শয়তানের রাস্তা আলা কুল্লি সাবিলিন মিনহা শয়তান এই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে এক একটা শয়তান বসে আছে যখন কোন মানুষ এই সোজা রাস্তায় চলতে চায় সিরাতে মুস্তাকিমে চলতে চায় আল্লাহ রাস্তায় চলতে চায় তখন তারা বলে আসো আসো এই রাস্তা আসো এই রাস্তা আসো এটা তিস্তিয়া এটা সাবেরিয়া এটা নকশাবন্দিয়া এটা মোজাদ্দিদিয়া এটা সুলতানিয়া এটা তিজানিয়া এটা করবিয়া এটা সরকাইয়া এই সমস্ত হাজার হাজার তরিকা আবিষ্কার করে মুসলিম জাতিকে আল্লাহর রাস্তা থেকে ব্যবস্থা করেছে আল্লাহ রসুল বলেছেন আর এইগুলোর দ্বারা কি হয়েছে আমি আপনাদেরকে বলেছিলাম বিধর্মীরা ইসলাম গ্রহণ করতে আসলে এত ফেরকা দেখে ভাগে যায় একবার বললাম না যে গান্ধীজি নেহরুর কাছে গেছে একজন হিন্দু পন্ডিত ইসলাম গ্রহণ করবে কয়ে আমি ইসলাম গ্রহণ হিন্দু ধর্ম থাকবো না কেন ইসলাম গ্রহণ করবা কোরআন হাদিসে পাইছি ভালো ওইটা তুমি যে ইসলাম গ্রহণ করবা তুমি কি জানো মুসলমানদের দুইটা গ্রুপ আছে শিয়া আর সুন্নি তুমি কোনটা গ্রহণ করবা একে লাগাইলে পেঁয়াজ পড়ছবি আমি তো শিয়া শুনলি কোরআন হাদিস পাই নাই না আছে দেখো না এই যে ইরান শিয়া আর এই যে এই দেশের সব শুনলি আচ্ছা বুঝলাম তুমি যদি শিয়া হও তাহলে ওদের মধ্যে বারোটা বড় গ্রুপ আছে এই বারো গ্রুপের প্রত্যেকটার পঁচিশটা তিরিশটা ছাব্বিশটা গ্রুপ আছে কোনটা তুমি ঢুকবা বলো আর যদি শুননি হও তাহলে প্রথম তোমার চারটে মাজাব আছে কয়টা মাজাব আছে হানাফি সাফি হাম্মলি মালিকি চার মাজাব তুমি কোন মাজাবে ঢুকবা এরপর হানাফি মাজাবে যদি ঢুকো এই হানাফি মাঝহের আবার পাঁচটা তরিকা আছে পাঁচটা গ্রুপ আছে এক নাম্বার গ্রুপ গেছে কাদিয়ানি হইয়া এটা হানাফি ছিল না গোলাম আহমদ কাদেরি প্রথমে হানাফি মজাবের একজন আলেম ছিল পরে পীর হয়েছে পরে বুজুর্গ পরে মুজাদ্দেদ পরে জিল্লি নবী ছায়া নবী পরে চিন্তা করে এত জামেলা গুলো আপনি স্বয়ং সম্পূর্ণ নবী উনিশশো এক সালে সে পুরো নামী দাবি করেছে তাহলে বোঝা গেল এই একটা তরিকা আছে কোনটা যাইবা দুই নাম্বার তরিকা দুই নাম্বার তরিকা এই যে কি আছে একটা আছে গোলাম আদম সাহেবের মৌদুদ্দি সাহেবের জামাত ওটা আছে এক গ্রুপ এটা হানাফি মাজাবের থেকে আসছে তিন নম্বর গ্রুপ দেওয়াবন্দি গ্রুপ চার নম্বর গ্রুপ বেরিলিবি গ্রুপ পাঁচ নম্বর গ্রুপ সুন্নি গ্রুপ ওই যে একটা সুন্নি বেদাতি আছে না তুমি কোন গ্রুপে যাইবা আপনি দেখবেন তালাশ করে এই পাপটার বাইরে যায় নাই একটা হিন্দু পন্ডিত সে কথা বললো আমি চিন্তা করলাম যে কত বড় তার প্রজ্ঞা ছিল সে বুঝছে যে মুসলমানদের এই ভারতবর্ষের মুসলমানদের কাছে এই পাঁচ গ্রুপে বাইরে পাইবেন না আপনি দেখেন হয়তো হানাফি হ্যাঁ, হানাফি হয়ে তারপরে কোনো একটা গ্রুপে ঢুকছে সে আমাদের এইরকম যখন সে ব্যাখ্যা দিল তখন ওই হিন্দু আলেম বলল যে ভাই দরকার নাই আমি তো ইসলাম পড়াশোনা করেছিলাম কোরআন হাদিস থেকে তখন তো এত গ্রুপ পাই না দরকার নাই আমি ইসলাম গ্রহণ করবো না আমি যেটা ওইটাই ভালো অমুসলমান জাতি আজকে মুসলিম জাতিকে এই একশো ছাব্বিশ তারিখে লেখা হাতে পরিষ্কার স্বীকার করলো একবার খালি ভারতবর্ষের এটা বাংলাদেশটা বা বিশ্বের মানচিত্র কত বড় মিশরে পরে আছে দুই তিনশো তরিকা আমি এগুলো লিস্ট করেছি আমার কাছে লিস্ট আছে বাসায় যে প্রায় হাজার তরিকা আমি জোগাড় করেছি এরপরে মিশরের তরিকা তুরস্কের তরিকা লিবিয়ার তরিকা এরকম হবে ইয়ামানের তরিকা এরকম ইরাকের তরিকা ইন্ডিয়ার আরো তরিকা আছে এই সবগুলো মিলাইয়া হাজার হাজার তরিকা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আল্লাহ রসুল সেটাই বলেছেন এই সবগুলো বর্জন করো কি করো এক রাস্তা এক আল্লাহর ইবাদত করবে সেই এক রাস্তার নাম ইসলাম সেই রাস্তার নাম কি ইসলাম আমাদের দেশে সেরেক বিভিন্ন রকমের আছে বিভিন্ন রকমের শিরিক আছে আমি কালকে না বসে একদিন মাহফিলে গেলাম তো আমার আগে একজনের বালাগালে উলা পড়ানো শুরু করলো দুরুস্বর পরে মহাব্বাসে বালাগালে উলা বেকামালিহি আমিও পড়াই না এমন কথা না শুরু থেকে আমি এই সমস্ত ওয়াজ করতাম পড়তাম আমিও কারণ আমার দেশে অনেক বড় বড় বক্তারা শুরুতে এটা বলেন মহাব্বাতের সঙ্গে পড়ুন জোরে সরে বরণ বালাগাল ওলা অ মুসলমান বালাগাল উলা কোন দুরু শরীফ আমি আমার বয়ানে বললাম এটা কোন দুরু শরীফ না এটা ইরান দেশের একজন কবি ছিলেন শেখ সাদি সেই শেখ সাদির একটা কবিতার নাম বালাগাল উলা তাহলে কি আল্লাহ রসুল দুরু শরীফ শিখে যান নাই এরপরে মহাব্বাতের সঙ্গে জোরে সরে বলুন এই বালাগাল উলার মধ্যে আছে শিরিক বালাগাল ওলা বালাগা মানে পৌঁছলো উলা মানে উচ্চ মাকামে বে কামাল ইহি মানে নিজের যোগ্যতায় কামাল মানে যোগ্যতা বে মানে নিজের নিজের যোগ্যতায় তিনি উচ্চ মাকামে পৌঁছেছেন মেরাজে গেছেন বা নবুয়াত লাভ করেছেন সব নিজের যোগ্যতায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নবুয়াত লাভ করেছেন নিজের যোগ্যতায় না আল্লাহর অনুগ্রহে কোনটা কোরআনে পরিষ্কার বলা আছে লাকাদ মান্নাল্লাহু ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআগনা তোমাকে আল্লাহ ইয়াতিম পান নাই তোমাকে ধনী করে দিলেন ওয়াজালাকা দাল্লান ফাহাদা তোমাকে পথের দিশাবিহীন পেয়েছিলেন তোমাকে হেদায়েত দান করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বড় মাকাম এত বড় মর্যাদা এই সময় দান করেছেন কে না নিজের যোগ্যতায় এইটা বালাগাল যেটা আছে বালাগাল লিহি আমি আগে যত জায়গায় বলেছি সব থেকে তো অবাক করছি আপনাদের সাক্ষী রেখেছি যে আমি যত জায়গায় এই আমার বয়ানে হোক বা কোন অনুষ্ঠানে হোক যত জায়গায় এই দুরুজ শরীফের পরে বালাকালুরা কবিতা পড়াইছি সবগুলো থেকে আতুমির আল্লাহ আপনাদেরকে সাক্ষী রেখে আল্লাহকে তবা করতেছি আমি আপনারাও তবা করবেন যদি বুঝে এসে থাকে কারণ আমরা চাই আল্লাহর ইবাদত করতে আমরা কোন শিরিকের মধ্যে ঢুকবো না আমাদেরকে আল্লাহ একটা রাস্তা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ শরীফ দিয়েছেন আমাদেরকে শরীফ নামাজে পড়ি না সবচেয়ে উত্তম দুরুদ নামাজে পড়ি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ কি সুন্দর শিখানো দুরুদ সাহাবা একরাম আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ কদ আলিমনা আসসালাম আলাইকা আপনার উপরে আল্লাহ তালা সালাত সালাম পড়তে বলেছেন সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আমরা কেমনে পড়ব সালাম তো জানছি কোথায় জানলেন ওই যাত্রা এদের আছে না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার প্রতি সালাম কেমনে করতে হবে এটা আমরা শিখেছি কিন্তু কোরআনে তো বলছে সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তো সালাম জানলাম সল্লুটা কেমনে হবে সালাত কেমনে হবে আল্লাহ রসুল শিখাইলেন বলো আল্লাহ আলা মুহাম্মদ মুহাম্মদ যেটা নামাজ আমরা পড়ি এখন আল্লাহ নবী শিখাইলেন যেটা সেটা আমরা পড়ি একা একা চুপে চুপে আর আমাদের সুন্নত আমরা বানাইলাম যে না সুরে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে তারপরে কি করো এভাবে জিকির করো এবার এখানে জিকারও আছে এই বইতে জিকিরও আছে জিকির কেমন কেউ আসন দিয়ে বসো তারপরে একটা রক্ত চেপে ধরো ওইটাতে শয়তান ঢুকে এরপরে এতবার একশোবার এত করো ওইটা করো চিল্লাইয়া জিকির করো মুসলমান জাতি আল্লাহ রসুল সাহাবিরা চিৎকার করে জিকির করেছে কোনো জায়গায় যাই হোক আমি বলতেছিলাম আল্লাহ তারা পরিষ্কার বলেছেন যে এই যে তোমার দুইটা কাজ কত একটা লা ইলাহা হ্যাঁ সব ইলাদেরকে বাতিলকে বর্জন করো এরপরে ইল্লাল্লাহ আল্লাহকে গ্রহণ করো তাহলে তোমার ইমান গ্রহণযোগ্য হবে আমরা সেই আলোচনা শুরু করেছি এই রকম তাগুতকে সেই বাতিলের গুলো নাম বলেছি কি তাগুত তাগুত পাঁচ প্রকারের তাগুত কয় প্রকার তাগুত তাগুত আছে পাঁচ প্রকারের তাগুত প্রধান অনেক তাগুত আছে কিন্তু কোরআন থেকে আমরা যে তাগুত গুলো পাই তার মধ্যে পাঁচ প্রকারের মধ্যে এগুলো পাওয়া যায় এক নাম্বার তাগুত বড় তাগুত শয়তান এক নাম্বার তাগুত কি আমাদেরকে ছোটবেলায় কোরআন শরীফ তর্জমা পড়াবার সময় আমাদেরকে পড়াইছে তাগুত মানি শয়তান তাগুত মানি শয়তান না তাগুত মানি হচ্ছে মান ইউবাদু বেগারিল্লাহ তাহারা আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত জিনিসের যে সমস্ত লোকদের এবাদত করা হয় এবং সে এই এবাদতে খুশি হয় এদেরকে বলা হয় তাগুত এগুলোকে বলা হয় কি আল্লাহর পরিবর্তে যার এবাদত করা হয় সেইগুলো কি তাগুত তবে ঈসা আলাহ সালামের মানুষ এবাদত করে খ্রিস্টান আল্লাহ পুত্র বলে তিনি তাগুত নন কি জন্য যেহেতু তিনি এটা পছন্দ করেন নাই করতে বলেন নাই এই জন্য তাগুত বলা হয় আবার বলছি আল্লাহর পরিবর্তে যার এবাদত করা হয় আনুগত্য করা হয় চেষ্টা করা হয় ফরিয়াদ করা হয় চাওয়া হয় যার কাছে এবং সে এটাতে সন্তুষ্ট সে এতে রাজি এদেরকে বলা হয় কি এই তাগুত পাঁচ প্রকার কয় প্রকার এক নাম্বার তাগুত শয়তান এক নাম্বার তাগুতকে কোরআন বলছে আলামা হাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাবুদুশ শাইতান তোমরা শয়তানের ইবাদত করো না কারণ কি শয়তান তার রবের সঙ্গে তগা করেছে তাগুত হয়েছে কোরআনের একদম কেন তাগুত হলো শয়তান তাগুত কেন শয়তান এই আল্লাহর এবাদত ছাড়া গায়ের উল্লাহর এবাদতের দিকে আহ্বান করেছে এই জন্য তাগুত কোরআনকে জিজ্ঞেস করুন সুরা বাকারার ছত্রিশ নম্বর আয়াত ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি আদম এবং হাওয়াকে সে পথভ্রষ্ট করেছে এবং তারা যে নিয়ামতের মধ্যে ছিল সেখান থেকে সরিয়ে ফেলেছে শয়তান আরেক জায়গায় ভাষণ দিবে কেয়ামতের মাঠে শয়তানকে যখন সবাই দোষারোপ করবে আল্লাহ তারা শয়তানকে বিচারের স্বার্থে ন্যায় বিচারের স্বার্থে শয়তানকে ফলোর দিবেন তোমার বিরুদ্ধে সব অভিযোগ তুমি বলো তোমার বক্তব্য এটা শয়তানের ভাষণে কেউ বলতে চান কোরআনে আছে সুরা ইব্রাহিম চোদ্দ নম্বর সুরা বাইশ নম্বর বলা আছে অকাল লাম্মা কুদিয়াল আমরু যখন বিচারাচার হয়ে যাবে শয়তান তখন ভাষণ দিবে ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক নিশ্চয় আল্লাহ তালা ওয়াদা করেছিলেন সত্য ওয়াদা আমিও তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম ফাহলাফতুকুম আমি আমার ওয়াদা ভঙ্গ করেছি মিথ্যা ওয়াদা করেছি আমি ওয়াদা করেছিলাম আল্লাহ ওয়াদা করেছিলেন তোমরা আমারটা শুনেছো আল্লাহটা শোনো নাই কেন এরপরে বলতেছে মালি মা কান আলী আড়াইকুম মিং সুলতান আমার তো তোমাদের উপর কোনো প্রভাব খাটাবার কিছু ছিল না জোর করে তোমাদেরকে আমি আমার অনুসরণ করতে পারি নাই আমার কথা মানতে পারি নাই আমি শুধু দাওয়াত দিয়েছি আর তারাও দাওয়াত দিয়েছে তোমরা আমারটা মেনেছো ওদেরটা মানো নাই কেন মা কান আলী আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম আমি তো শুধুমাত্র তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম ফাস্তাজাবতুম লি তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো ফালা তালুমুনি ওয়া আনফুসাকুম কাজে আজকে আমাকে মালামত করো না দোষ দিও না আমাকে তিরস্কার করো না বৎসনা করো না আমার দোষারোপ করো না বরং নিজেকে দোষারোপ করো কে বলছে শয়তান কেয়ামতের মানুষে বলবে ফালা তালুমুনি আনফুসাকুম তোমরা আমাকে ভৎসনা করো না আমাকে তিরস্কার করো না মা আনা আবে মুসরেফিকুম অমা আন তুমবে মুসরেফিয়া আমি তোমাদেরকে এখন ছাড়াইতে পারবো না তোমরা আমাকে ছাড়াতে পারবে না এই শাস্তি থেকে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না আর তোমরা আমার কোনো উপকার করতে পারবে না ইন্নি কাফারতু বিমা মিন এর আগ পর্যন্ত তোমরা আমার আমাকে যে করেছিল আল্লাহর সঙ্গে এই সবগুলো আমি এখন অস্বীকার করছি ইন্না আযাবুন শয়তান ওয়াজ করতেছে জালিমদের জন্য আল্লাহর কষ্টদায়ক শাস্তি আছে এখন শাস্তি ভোগ করো কার ভাষণে গেল সব কাজে শয়তান এক নাম্বার তাগুত দুই নাম্বার তাগুত ওই সমস্ত পীর মাসায়েখরা যারা আল্লাহকে বাদ দিয়ে নিজের এবাদত করার জন্য মন গড়া তরিকার দিকে আহ্বান করে মানুষদেরকে সেই পীর এবং তার মুরিদরা সবাই তাগুত সবাই কি দলিল করেন আয়াত কোরআন পরিষ্কার বলছে দুই নম্বর তাগুত কোরআন বলছে ওই লোকেরা ইহুদি খ্রিস্টানরা তাদের আহবার এবং রুহবানদেরকে এবং পীর বুজুর্গদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছিল কি বানিয়ে নিয়েছিল রব বানিয়ে নিয়েছিল এই আয়াত তেলাওয়াত করছেন এমন সময় আল্লাহ নবীর একজন সাহাবি আদি ইবনে হাতেম তাই হাতেম তাইয়ের পুত্র আদি তিরমিজি হাদিস এটা উনি এসে শুনলেন আল্লাহ রসুল এই আয়াত তেলাওয়াত করছেন উনি বললেন ইয়া রাসুল আমার কিছু কথা আছে আমরা তো আমি তো একজন খ্রিস্টান আলেম ছিলাম আমার বাপ আলেম ছিল প্রসিদ্ধ ব্যক্তি আমি আমি তাওরাতের এলেম আছে এহুদিদের কেতাবের এলেম আমার আছে এহুদিরা আমরা আমাদের পীর বুজুর্গদেরকে আলেমদেরকে তো রব বানাই নাই কোরআন বলছে তারা রব বানিয়ে নিয়েছে আমরা তো রব আল্লাহকেই মানতাম আল্লাহ রসুল সাল্লাম বলেন ও আদি তোমাদের কি অবস্থা এরকম ছিল না যে তারা তোমাদেরকে যেটা হালাল বলতো তা হালাল বলতে তারা যেটা হারাম ঘোষণা করতে হারাম মানতে তারা যে তরিকা বানাইতে সেই তরিকা মানতে এটা আল্লাহর কালামে আছে কিনা এটা দেখার কোনো প্রয়োজন মনে করা হতো না বিষয়টা কি এমন ছিল না বলে হ্যাঁ এমনই তো ছিল এটাই হচ্ছে রব বানানো কারণ এই কাজগুলো রবের কার কাজ রবের কাজ সেই রবের কাজগুলো যখন তারা হাত দিয়ে নিয়েছে তাহলে তারা রবের আসনে বসেছে এটাই কোরআন বলছে তারা তাদের আহবার এবং রোহবানদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে কি বানিয়েছে রব বানিয়েছে আহবাররা বলেছে জিকির এইভাবে করো এইভাবে করো ছাব্বিশ আর সারমর্ম বানাইছে এটা এটা করো অমুসলমান জাতি আল্লাহ সুহান এই তরিকার এক তরিকাও দেন নাই কোরআনে বলছে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা ওয়া লা ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله এই আহ্বান জানাচ্ছে তাআলাও আসো ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম একটা কালিমার দিকে যে কালিমা তোমাদের মাঝে আমাদের মাঝে এক সেটা হচ্ছে আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করব না কোন তরিকা মানবো না কোন কিচ্ছু মানো তরিকা মানবো কার আর কোন তরিক লা আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করব না আর পরে যেটা বলা আছে গুরুত্বপূর্ণ কথা ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম আমরা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের মধ্যে একজন অপরজনকে রব বানাবো না সেই রবগুলো কারা সেই রবগুলো কারা সেই রব দুই শ্রেণীর রব এক শ্রেণীর রব হচ্ছে শাসকরা যারা আইন তৈরি করে দেয় আমরা মানি আল্লাহ বিরুদ্ধে এরা এক প্রকারের রব এবং এরা আর দুই নাম্বার রব হচ্ছে কারা ধর্মীয় লিডাররা যারা এবাদত তৈরি করে দেয় এবং সেগুলো মানুষ মানে এই সবগুলোকে বর্জন করতে হবে লাইরাহা ইল্লাল্লাহ সব গায়রুল্লাহকে বর্জন করে এরপরে ইল্লাল্লাহ মানলে সে মুসলমান হয় কি হয় ইনশাল্লাহ বাকি আলোচনা আবার আগামী জুমাতে হবে যদি আল্লাহ তৌফিক দান করেন আমি রমজানের জন্য আপনাদেরকে বলছি সব গায়রুল্লাহ থেকে উৎখাত করে যত গায়রুল্লাহ সব বাদ দিয়ে একমাত্র কাকে আমরা গ্রহণ করব তাহলে ইনশাল্লাহ আমাদের রমজান আমাদের এবাদত আমাদের তাহাজুদ আমাদের লাইল আমাদের তাসবি তাহলিল আমাদের দান সৎকার সবগুলো গ্রহণযোগ্য হবে আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন